সংক্ষিপ্ত ভাবে হরিকথা পরিবেশন করেছে তো আমার ফেরে যেতে হবে শীঘ্রই হয়তো আপনি যদি এখানে আরো কিছু সময় থাকতে চান তো আরো বিস্তৃত বিস্তৃতভাবে হরিকথা পরিবেশন করতে পারবেন আমার একান্ত সময় নেই এবং আমি ভাবছিলাম যে আমাদের বাসুদেব দত্তা প্রভু যে প্রথমবার এই বাংলাদেশে আসছে তো তাদের নিজ অনুভূতি থেকে তো কি করে লাগছেন এই আপনাদের ভক্তদের মধ্যে কি রকম পাচ্ছেন আপনাদের তা হৃদয় থেকে কিছু প্রকাশ করতে সুযোগ দিতে ভাবছিল I told them that you're coming here and I want you to express something that you're feeling in their association. So, something from your heart. So please come. You please come. বাসুদেব দত্ত এই বাসুদেব দত্ত দাস তো অরিজিনাল বাসুদেব দত্ত কে আলোচিত কেউ বলতে পারে চৈতন্য চরিতামৃত থেকে প্রথম বাসুদেব দত্ত বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত কে ছিলেন কেউ বলতে পারেন বলেন পুন্ডরিক বিদ্যা বিদ্যানীতির পার্ষদ তো বাসুদেব দেব তার কি বৈশিষ্ট্য আছে বিশেষ করে মহাপ্রভু বাসুদেব দত্তকে খুব প্রেম করেছেন কেন কীর্তন করার জন্য এটা আপনার উত্তর আর কেউ বলতে পারেন আপনার চৈতন্য ছাড়া আমরা তো পারেন না আমরা বাংলা শিখেছি চৈতন্য চরিতামৃত পড়ার জন্য হয়তো আপনাদের মাতৃভাষা আপনারা কি ইতিফাক পড়েন নাকি যুগান্ত সেটা হিন্দু পেপার নাকি যুগান্ত আচ্ছা ইতিফাক তো শুধু মুসলমানদের জন্য বাংলা সবার হিন্দু মুসলমান সবার তো আপনারা চৈতন্য চরিতামৃত পড়ুন এই আমাদের অনুরোধ আপনারা যদি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বেশি কিছু জানেন না তো আপনারা কিভাবে নিজেকে হিন্দু বলতে পারেন আমরা আমরা হিন্দু কিছু কিন্তু আমাদের নিজের ধর্ম সম্বন্ধে কিছুই জানে না এই যে কি গৌরবের কথা তো আসলে প্রত্যেক হিন্দু পিতা এবং মাতা একটা কর্তব্য আছে নিজে চলে মেয়েদের এই শিক্ষা দেওয়া ভগবত গীতা শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত যেমন মুসলমান ধর্মে এটা খুব ভালো রীতি আছে যে প্রত্যেক ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া হয় না এটা ভালো না তো আপনারা করেন Sri Bhagavad. So Vasudev Datta Prabhu, please tell us about your, I'm just telling them they should, হ্যাঁ, হ্যাঁ, আপনাদের বলতে হবে বাসুদেব দত্ত প্রভু ছিলেন মহাপ্রভুর একজন খুবই প্রিয় পার্ষদ শ্রী বাসুদেব দত্ত একবার মহাপ্রভুর কাছে গিয়ে বলেন যে আমি দেখছি যে এই জড় জগতে প্রত্যেক जीव त्रिताप अर्थात आध्यात्मिक आदि भौतिक आदि दैविक दुख अनुभव করে যাতে প্রত্যেক জীবের উদ্ধার হবে আমার এই অনুরোধ আছে যে সকল জীবদের পাপ কামে ফল আমি ভোগ করব চিরকালে আমি নরকে থাকব এবং সকলে এবং পাপ যন্ত্রণা পেয়ে আমি সবাইকে সুযোগ দেব যাতে সবাই গরক ধামে যেতে পারবে শুধুমাত্র আমি এখানে থাকবো নরকে সকালে পাপ কর্ম ফল ভোগ করে তো এটা বাসুদেব দত্তের দয়া এটা বৈষ্ণব দেয়া মুখ্য লক্ষণ যে অনদয়া কষ্ট যন্ত্রণা ক্লেশ দেখে দুঃখী হয় ফলে দুঃখ দুঃখী অন্যদের দুঃখ দেখে দুঃখী হয় এবং অন্যদের উদ্ধার করার জন্য প্রয়াস করে তো এই হচ্ছে বাসুদেব দত্তা দাস এই নাম আমি দিচ্ছি কারণ সেই দেশে মানে ইউরোপে তার দেশে তো শিল প্রভুপাদের দিব্য গ্রন্থ প্রচার করেন বিতরণ করেন তো এই দিব্য গ্রন্থ প্রচার হচ্ছে প্রতি জীব উদ্ধার করার জন্য শ্রেষ্ঠ উপায় গ্রন্থ মাধ্যমে প্রচার হয় তো আমি এখানে আমি অনুরোধ করছি যেন বাসুদেব দত্ত দাস আপনাদের কল্যাণের জন্য এবং যাতে আমরা পরস্পর আনন্দ অনুভব করব কিছু হরি কথা পরিবেশন করতে করতে অনুরোধ করছি Please speak something. Hare, Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Krishna Hare Hare. Hare Hare. Hare Rama. Hare Rama. Hare Rama. Hare Rama. Rama Rama. Rama আর একটু কথা আছে যে সময় হচ্ছে না নাগা কীর্তনের জন্য কিন্তু আমরা বারণ করছি আমাদের যারা পরে আপনারা করতে পারবেন আপনার আপনি যদি থাকতে চান আরো কিছু হারি আরো বেশি হারি কথা বলতে আপনি থাকুন পরে আপনারা সবাই নাগা খেতন করতে পারবেন কিন্তু আমাদের স্বামী বাগে ফিরে যেতে হবে So we are very happy that we are among you, all you. আমরা খুব খুশি আছি আপনাদের মধ্যে আমরা আপনাদের মধ্যে আছি আপনারা সবাই খুব বিশেষ জীব আছেন in ভাগবত স্পেশাল সোল চৈতন্য ভগবতের কথা আছে যে যারা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তারা বিশেষ জীব But there is one condition. কিন্তু একটা বিচার আছে Sri Chaitanya Mahaprabhu said that whoever is born in this land, holy land, he should spread this message to all others. চৈতন্য মহাপ্রভু বলেন যে ভারতে যারা গ্রহণ জন্মগ্রহণ করে যারা ভারত বাসেবা তাদের কর্তব্য আছে অনদে এই ভক্তি ধর্ম প্রচার করা আজকাল সকাল ভারতবাসীরা বাংলাদেশিরা বিদেশে আমেরিকা ইউরোপে যেতে চান এর জন্য এর অর্থ কি টাকা টাকা নেই ডলার টাকার থেকে ডলার ভালো আমাদের প্রচার আছে ডলা থেকে হরিনাম ভালো কিন্তু আমাদের ডলা দিলে আমরা গ্রহণ করবো কি জন্য মন বানানোর জন্য ভগবত গীতা ছাপানোর জন্য কৃষ্ণ প্রসাদ বিতরণ করার জন্য ভগবানের সেবায় নিযুক্ত করতে better than takas are dollars, better than dollars are harina, but if you give us dollars, we'll take them. For building temples, printing books, and yeah, distributing. But people who has a lot of dollars, euros, they are frustrated. কিন্তু যাদের কাছে অনেক ডলার এবং ইউরো আছে তারা নিরাশ আছে And now they are learning about Bhagavad Gita, chanting of the holy name. They want spiritual life. এবং এখন অনেকেই পাশ্চাত্য জগতে ভগবদ গীতা এবং হরে নাম সম্বন্ধে শিক্ষা মিথ্যে সেজন্য আপনাদের কথা আছে সকল জগৎবাসীদের প্রকৃত ধর্ম সম্বন্ধে প্রচার কর যুগ ধর্ম কি আছে এটা আমাদের প্রশ্ন আপনারা উত্তর দেন হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন কি So, by chanting holy name, we can get the highest spiritual realization. হরিনামের Dara Sarvat Krishna Adhatik Upalabdi যায় We are free from all papam. তা দ্বারা আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি এবং পরবর্তী জীবনে আমরা কৃষ্ণের কাছে যেতে পারি এবং এই জীবনে আমরা খুব সুখী থাকতে পারি কে জীবনের মধ্যে জীবনের মধ্যে সুখী থাকতে চান কে কে কে কে কে কে So you are very intelligent. আপনার খুবই বুদ্ধিমান So how you will get this happiness? এই সুখ কিভাবে কিভাবে প্রাপ্ত করা হয় Watching TV? TV? টিভি থেকে মদ্যপান থেকে শরাব এই সকল থেকে আমেরিকান ভিসা আমেরিকান ভিসা দিলে সুখ হবে কিনা ভিসা দিবে বলছে যাবেন কিনা It's all right, it's a group effort. <laughs> আমরা প্রচার করবো So the only solution for happiness is what? একমাত্র সুখ সমাধান কি আছে Hare Krishna! Hare Krishna! হরে কৃষ্ণ Krishna Krishna! কৃষ্ণ কৃষ্ণ Hare Hare! হরে হরে Hare Rama! হরে রাম Hare Rama! হরে রাম Rama Rama! রাম রাম Hare Hare! হরে হরে But if this chanting will be successful, there is some condition. কিন্তু এই কীর্তনে সফলতা পাওয়ার জন্য একটা বিচার আছে Before Kirtan, there is Shravan. কীর্তন কীর্তনের আগে শ্রবণ করতে হয় First Shravanam, then Kirtanam. শ্রবণম তারপরে কীর্তনম And then Krishna Smaran. Vishnu Smaran. তার ফলে কৃষ্ণ স্মরণ হয় So we have to hear why we are chanting, what we are chanting. আমাদের শ্রবণ করতে হবে আমাদের কি রকম কীর্তন করতে হবে এবং কি জন্য কীর্তন করতে হবে নতুবা আমরা কীর্তনে ভোগ আকাঙ্ক্ষী হতে পারি কারণ নামে থেকে সকল ইচ্ছা পূর্ণ হতে পারে So we can also chant Hare Paisa, Hare Paisa, স্পষ্ট কিন্তু সেটা আমাদের ধ্যান হওয়ার উচিত আমাদের জীবনে কি উদ্দেশ্য আছে কারো কারণ ধারণা আছে জীবনের উদ্দেশ্য কি আছে সেবা কৃষ্ণ সেবা সঠিক উত্তর কৃষ্ণ সেবা করো সেটা জীবনের উদ্দেশ্য So all this understanding we get from hearing from Guru, Sadhu and Shastra. এইসব উপলব্ধি পাওয়া যায় গুরু সাধু এবং শাস্ত্র থেকে শ্রবণ করার মাধ্যমে So Guru is here. গুরু উপস্থিত আছে All other devotees who are leading you are sadhus. এবং আর সব শুদ্ধ বৈষ্ণব সাধুগণ আছেন পূর্ব আচার্যগণেরা তারা সাধু বিশেষ করে শিলপ্রভুপাত এবং শাস্ত্র আছে Especially Bhagavad Gita, Srimad Bhagavatam and শাস্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে Srimad Bhagavad Gita, Srimad Bhagavatam, or Sri Chaitanya Charitamrita. Who has read Bhagavad Gita as it is? Who? Bhagavad Gita Jata Jata Ke Priya পাঠ করেছেন হাত উঠান কে পাঠ করেছেন যিনি করেছেন পূর্ণভাবে মানে সম্পূর্ণ করছেন আঠারো অধ্যায় How many? How many of you read Bhagavad Gita? already put the hands up yes two or three আপনারা পারেন না So please make this endeavor to read Bhagavad Gita. তো আপনারা বিশেষ করে চেষ্টা করুন ভগবত গীতা পাঠ করতে Srila Prabhupada s- spent gallons of blood to, to wrote and translated these books. Srila Prabhupada অনেক রক্ত দিয়েছেন এই সকল গ্রন্থগুলো রচনা করেছে রক্তদানের মানে খুব প্রয়াস করেছে খুব শ্রম করেছে Srila Prabhupada is founder Acharya of ISKCON. Srila Prabhupada হচ্ছেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য And at night time when all our devotees were sleeping, Prabhupada would step very shortly and then he would translate these books. তো রাত্রিকালে যখন আর সকালে শুতে গেছেন সেই সময় শিল প্রভুপাত জেগে থাকতেন এই সকল গ্রন্থগুলো অনুবাদ এবং রচনা করেছেন সম্পূর্ণ আধ্যাত্মিক শক্তি রয়েছে এই সকল গ্রন্থের মধ্যে এবং শিল প্রভুপাদের সম্পূর্ণ কৃপাও Many times people ask us, Oh, Swamiji, Ashirvad, Ashirvad. Give blessings. হ্যাঁ, অনেকে আমাদের থেকে আশীর্বাদ চান So what we should do? Yes, yes. Left hand not with left hand right hand Both আশীর্বাদ hands. All hands. What we should do? চার হাত দিয়ে আমরা আশীর্বাদ Some current will come on you. কি আশীর্বাদ থেকে আহ, শক্তি সঞ্চারিত হবে বিদ্যুতের মতো And then some instant spiritual realization will come. তৎক্ষণাৎ আধ্যাত্মিক উপলব্ধি হবে কি Oh, real boon, real blessing from holy person is hearing and following his instructions. প্রকৃত আহ, সাধুদের প্রকৃত আশিস পাওয়া যায় তার থেকে শ্রবণ করে এবং ওই সকল আদেশ যা আমরা শুনি তা আমাদের ব্যবহারিক জীবনে পালন করে So Prabhupada says, the best of me is in these books. Srila Prabhupada বলেন যে আমার সারাংশ হচ্ছে এই সকল গ্রন্থগুলোর মধ্যে So you are very intelligent here. You are chanting Hare Krishna. আপনারা খুবই বুদ্ধিমান আছেন সেটা আমি বুঝতে পারি যে হয়তো আপনারা হরি কীর্তন করেন Read Bhagavad Gita, Bhagavatam, Chaitanya Charitamrita, your chanting will very quickly become pure. এবং আপনারা যদি শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবেন তাহলে আপনাদের কীর্তন খুব শীঘ্রই শুদ্ধ হয়ে যাবে And you will feel great spiritual happiness. এবং আপনারা বিশাল আধ্যাত্মিক আনন্দ অনুভব করবেন And many, many generations of your forefathers will also get benefit. এবং আপনাদের অনেক অনেক পূর্বপুরুষদের উদ্ধার সেটাও হবে So please try to hear and then chant. তো আপনারা দয়া করে শ্রবণ করুন এবং কীর্তন করুন And don't be misled by this so-called Western civilization. এবং এই তথাকথিত পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা আপনারা বিভ্রমিত হন না In my country, I'm coming from Europe. All people, they try to enjoy in full extent. আমার দেশে ইউরোপে সবাই চেষ্টা করে পূর্ণ ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য Whatever you can imagine, young people, they try to enjoy. সব কিছু যা কল্পনা আছে তারা চেষ্টা করে ভোগ করতে And what is the result? এবং ফল হচ্ছে কি People are completely frustrated and miserable. লোকেরা একদম নিরাশা হয় এবং একদম নিরানন্দিত হয় Europe, America, you cannot see faces like this, smiling. ওইরকম উজ্জ্বল মুখ এরকম মুখী লোক হবে আপনারা দেখতে পাবেন না আমেরিকা নিরানন্দিত হয় সবাই So if you will follow this civilization, you will also become like this. এই সভ্যতা আপনারা যদি গ্রহণ করবেন আপনারা সেই রকম দুঃখী হবেন But in Europe, America, now people are turning to spirituality. এখন ইউরোপ এবং আমেরিকায় আধ্যাত্মিক আধ্যাত্মিক আধ্যাত্মিক দিশায় লোকেরা They want to know what is after that who is God, what's the purpose of life. তারা জানতে চায় ভগবান কে মৃত্যু পরে কি হয় জীবনের উদ্দেশ্য কি But here in India, Bangladesh, you have all the sensors. কিন্তু ভারতে বাংলাদেশে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে তো ইউ হ্যাভ গ্রেট ওয়েলথ আপনাদের ধন খুব আছে you have you have million dollars in front of you আপনাদের আগে দশ লাখ ডলার আছে ক্রো টাকা আছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আছে কোটি কোটি and you are begging from America, Europe, please give me five rupees. এবং আমেরিকা থেকে আপনারা পাঁচ টাকা ভিক্ষা করতেন করছেন মানে এইটা উদাহরণ যে আপনাদের কাছে ধন আছে আধ্যাত্মিক ধন এবং অতি সামান্য ভৌতিক জাগতিক ধনের জন্য আপনারা আমেরিকা এবং ইউরোপ থেকে ওই ওই সব আপনাদের অপেক্ষা আছে So this is the real happiness, the real wealth. আশার আনন্দ আশার ধন হচ্ছে এই This Western civilization only Maya sukh. পাশ্চাত্য জগতের সুখ হচ্ছে মায়িক সুখ এক্সটার্নাল এনজয়মেন্ট বাহ্যিক সুখ inside empty, dry. কিন্তু অন্তরে সবাই শূন্য এবং শুষ্ক লাইক দিস ল্যান্ড ইউনো এই মাটির মতো শূন্য এবং শুষ্ক অনলি স্যান্ড শুধু বালি আছে বালু and my is saying, "Oh, come to me." Maya বলছে, "ও, আমার kache আও." Just get visa for America and I will give you nice fruits. American visa pay, আমি তোমাকে খুব ভালো ফল দেব Of course we are all thirsty, we want some fruit, some water. অবশ্যই আমরা সবাই পিপাসিত আছি আমরা কিছু ফল জল চাই And what Maya does? এবং মায়া কি করে? When you come there and he, she gives you one drop. তো সেখানে গেলে মায়া আমাদের এক বিন্দু জল দেবে এবং তার মধ্যে ফয়জন আছে আমরা খুব পিপাসিত যদি হয় আমি কি সন্তুষ্ট হতে পারি শুধুমাত্র এক বিন্দু জল পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আনন্দ সাগরের কথা বলেছেন This chanting of the holy name will bring unlimited happiness. সংকীর্তন থেকে অসীম সুখ পাওয়া যাবে In this lifetime and in next lifetime. এই জীবনে এবং আগামী জীবনে If we want to only satisfy our body, our mind, and follow this foolish Western civilization, we will not become happy. দৈহিক সন্তুষ্টি মানসিক সন্তুষ্টি এবং পাশ্চাত্য সভ্যতা অনুধাবন করা এইসব প্রচেষ্টায় আমরা সুখী থাকব না So our previous acharyas, our gurus, they are begging us, please, Krishna is begging us, please become serious. আমাদের পূর্ব আচার্যগণেরা এবং ভগবান কৃষ্ণ স্বয়ং আমাদের কাছে নিবেদন করছে যাতে আমরা ভক্তি জীবনে লম্বিত হবে Shri Krishna came himself in the form of Shri Chaitanya Mahaprabhu. Shri Chaitanya, Bhagavan Shri Krishna Shayam Ashachalan Chaitanya Mahaprabhu Rupe. He performed his pastimes. এবং ইনি লীলাবিলাস করেন To himself that he could himself taste this nectar. যাতে তিনি নিজে কৃষ্ণ প্রেম অমৃত আসাদন করতে পারতেন and that he could give this to others এবং আমাদেরও এই অমৃত পরিবেশন করার জন্য মহাপ্রভু এসেছিলেন এবং কিভাবে সেই অমৃত সাধন করা হয় সেই বিধান আমাদের দিয়ে গেছেন sending আমাদের কাছে ভগবান মহাপ্রভু গুরু পাঠাচ্ছেন Brahmanda Brahmite Jeev কোন ভগবানজি Kono Bhagavan Jeev Guru Krishna Prasad Pai Bhaktalata Beach. That by the mercy of Krishna we Uh, get it's, al- Guru. it's already there in Okay. Bengali. Okay. But we And don't have time. he sent So now he sends finished. he ca- he came himself in the form of deity. চৈতন্য মহাপ্রভু শ্রী বিগ্রহ রূপে উপস্থিত হচ্ছেন So we have everything, just we have to use this opportunity. শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সব কিছু দিয়েছেন এই সুযোগ নিতে হবে So, Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Hare. Hare Rama. Hare Rama. Hare Rama. Hare Rama. Rama Rama. Rama Rama. Hare Hare. Hare Hare. তো আমি জানি যে আপনারা সকলে খুব আগ্রহ আছেন এই কথা স্মরণ করার জন্য এবং কীর্তন করার জন্য কিন্তু আমার শীঘ্রই স্বামী না দেন শুনে যত হবে আপনি কি থাকবেন কিছু সময় মহারাজ আপনার সঙ্গে তো আমি মহারাজ আপনার কাছে সবার পক্ষ থেকে প্রশ্ন করছি যে যে প্রথম প্রচার করেছিলেন খুব খুব কঠিন ছিল আপনার করতে না এখন যে স্থিতি খুবই অনুকূল আছে সেই সময় খুব কঠিন ছিল দেখে সাহায্য করতে কেউ মজদুর ছিল না খুব মানে সে যে ওই গন্ধ করার সময় কিছু বাচ্চা ফলে এবং তখনও হিন্দুরা খুব ভয় লাগেছে সেই জন্য খুলে বাদে ওই হিন্দুরা আমাদের সাহায্য করতে থরি ছিল না খুব ভয় হয়েছিল সবাই এবং সব সময় police NSI, national security intelligence অনেক প্রশ্ন করেছে কি কত কি উদ্দেশ্য আছে অনেক কঠিন ছিল এখন পরিস্থিতি কেমন আছে আমরা সেই সময় ভাষা জানতাম না শুধু ইংলিশ বলতাম যাই হোক মহাপ্রভুর কৃপা আছে এখন সুযোগ নেন আমরা জানি না যে কোনো সময় পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে এই জগতে কিছু নিশ্চিত হচ্ছে না আজকে সবকিছু ভালো আছে কিন্তু হঠাৎ সবকিছু উল্টো হতে পারে যেমন ওই সুনামি ছিল না এই দেশে ওই সুনামের প্রভাব ছিল না তেল একেবারে সকালবেলা নিজে কাজ করতে পারলাম মানে ধান্দা বান করে না ঘুম থেকে উঠেছে তারপর ওই সুনামি সূত্র হঠাৎ সর্বনাশ এই হচ্ছে মায়া এই জড় জগতে প্রতিপদন সব সময় বিপদ থাকে কিন্তু আমরা যদি কৃষ্ণ কেতনে নিমগ্ন থাকি তাহলে প্রতিপদম পূর্ণ আমরা ফাঁস পাবেন আমরা সবসময় পূর্ণ আমৃত আসাধন করতে পারি হরে কৃষ্ণ তোর সময় হয়ে গেছে আমি এখানে বেশি সময় থাকতে পারি না কিন্তু আপনার যদি চান আপনার বাসায় আমি থাকতে পারি আমি এখান থেকে চলে যাব না থাকব পুস্তক রূপে আপনারা আমাকে দয়া করে খুব আনন্দ প্রকাশ করছেন এই তিনহীন নৌকে সঙ্গ পেয়ে তো শিল প্রভুপাদের আদেশ অনুসারে আমি কিছু বই লিখেছি যা দ্বারা বাণী বাণী দ্বারা আমি এবং আমার দ্বারা এই সকল পূর্ব আচার্য আচার্যদের উপস্থিতি আপনাদের সঙ্গে থাকবে তো সাধু দেয়া দুই রকম উপস্থিতি আছে একটা আছে ব্যাটিং মানে আকার শরীর এবং অর্থ হচ্ছে বাণী ব্যাপী থেকে বাণী আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যদি শুধু সাধুকে দেখে চোখে দেওয়া তো বেশি লাভ হবে না কিন্তু তাদের বাণী আমরা যদি শ্রবণ করি এবং নিজের জীবনে এই সকল বাণী আমরা যদি নিযুক্ত করি পালন করি তাহলে আমাদের পূর্ণ আধ্যাত্মিক লাভ হবে সেজন্য আমি চেষ্টা করি বই লিখতে এখানে আমার নিজে রচিত দুই বই বাংলায় উপলব্ধ আছে একটা আছে কৃষ্ণ ভাবনা আমৃতাই ব্রহ্মচর্য এটি শুধু অবিবাহিত ছেলেদের জন্য এটা সকল ভক্তদের জন্য বিশেষ করে যারা খুব দৃঢ় সহিতে ভক্তি করতে চান আপনাদের জন্য এই বই আছে এবং প্রাথমিক ব্যবহারিক শিক্ষা কিভাবে কৃষ্ণ ভক্তি জীবনে পূজা করা হয় চিলাক লাগানো হয় কি কি মন্ত্র বলা হয় জপ মালা কিভাবে ব্যবহার করা হয় দীক্ষা গ্রহণ করা বৃদ্ধি সদ্গুরুর কি কি লক্ষণ আছে এই সমস্ত প্রাথমিক উপদেশ এই বইয়ের মধ্যে পাওয়া যাবে এবং এর মধ্যে আমার দ্বারা ষোলোটা বাংলা আলোচনা আছে এই সিডির মধ্যে কেউ যদি নিতে চান আপনি নিতে পারেন তো আপনি নেন এবং আমরা চলে যাব আপনাদের স্মরণ করতে করতে যদি কেউ নিতে চান কে কে নিবেন হাত তোলেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন তো যদি কেউ চান এবং চান আপনারা এখানে দিয়ে নিয়ে যান হ্যাঁ এবার আপনার ইচ্ছা